আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁঝে সুমধুর সুরে বাজে আল কোরআ মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করিয়াও বা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁঝে সুমধুর সুরে বাজে আল কোরআ মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করিয়াও কোর আ কোরআন কোরআন কোরআন আমরা হুফাজুল কোরআন আমরা হুফাজুল কোরআন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান কোরআন কোরআন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পৈগাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে আমরা অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পৈগাম ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে জেলে কুরানের নূর আনবো আলোর ভোর জাহেলি আধার ঘোর হবে অবসান জেলে কুরানের নূর আনবো আলোর ভোর জাহেলি আধার ঘোর হবে অবসান কোর আন কোর আন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান কোরআন কোরআন কোরআন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আর নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কুরানের পথে এসো কুরানের সাথে মেশো কুরআনকে ভালোবেসে জীবন রাঙাও আর নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনে পথে এসো কোরআনের সাথে মেশো কোরআনকে ভালোবেসে জীবন রাঙাও অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগা অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান কোরআন কোরআন কোরআন কোরআন আমরা হুফ হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁঝে সুমধুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান কোরআন কোরআন কোরআন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন আমরা হুফাজুল কুরআন